আবু হুরাইরা রজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এক লোক অপর এক লোক হতে একখণ্ড জমি ক্রয় করেছিল ক্রেতা খরিদকৃত জমিতে একটি স্বর্ণ ভর্তি ঘোড়া পেল ক্রেতা বিক্রেতাকে তা ফেরত নিতে অনুরোধ করে বলল কারণ আমি জমি ক্রয় করেছি স্বর্ণ ক্রয় করিনি বিক্রেতা বলল আমি জমি এবং এতে যা কিছু আছে সবই বেচে দিয়েছি অতপর তারা উভয়েই অপর এক লোকের কাছে এর মীমাংসা চাইল তিনি বললেন তোমাদের কি ছেলে মেয়ে আছে একজন বলল আমার একটি ছেলে আছে অন্য লোকটি বলল আমার একটি মেয়ে আছে মীমাংসাকারী বললেন তোমার মেয়েকে তোমার ছেলের সঙ্গে বিবাহ দাও আর প্রাপ্ত স্বর্ণের মধ্যে কিছু তাদের বিবাহে ব্যয় করো এবং বাকি অংশ তাদেরকে দিয়ে দাও